أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে সুস্থ শরীরে মসজিদে এসে সালাতে জুমা আদায়ের তৌফিক দিয়েছেন ফালিল্লাহ হামদ আল মিন্না বহু মানুষ আছেন হাসপাতাল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন বহু মানুষ আছেন পৃথিবীতে এই মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন কারোবা গোসল হচ্ছে কারোবা কাফন হচ্ছে কারোবা দাফন প্রক্রিয়া চলছে আল্লাহ পাক এখনো আমাদেরকে জীবিত রেখেছেন আলহামদুলিল্লাহ এমনি হাজার আসকালানি রাহেমাহুল্লাহ একটা বই লিখেছেন তার ভিতরে লিখেছেন বয়স বৃদ্ধি হওয়ার ফজিলত বয়স বৃদ্ধি হওয়ার জন্য এটা ব্যাপক ফজিলত রয়েছে যারা নেককার ব্যক্তি তাদের জন্য আল্লাহ পাক নেকির সুযোগ বেশি করে দিলেন যিনি পাঁচ বছর আগে এন্তেকাল করেছেন যিনি পাঁচ বছর পরে এন্তেকাল করলেন তিনি যদি নেককার হয়ে থাকেন তার নামায় আমলে আরও পাঁচ বছরের নেকি সংযুক্ত হল যদি সে বদকার হয় তাহলে পাঁচ বছর সুযোগ আল্লাহ তাকে বাড়িয়ে দিলেন তহবা করার সৌভাগ্যশীল সেই ব্যক্তি আর সাইদ মাওয়েজা বেগাইরিহি ওয়াশাকি উমান ফি বাতনি বলেন সৌভাগ্যশীল সেই যে অপরকে দেখে শিক্ষা গ্রহণ করে দুর্ভাগা তারাই যারা মায়ের পেট থেকে দুর্ভাগা হয় মহাতারাম হাজেরিন আজকে আমাদের বিশেষ আলোচ্য বিষয় বিশেষ সাময়িক প্রেক্ষাপটকে কেন্দ্র করে সেটা হল পঁচিশে ডিসেম্বর বড়দিন বড়দিনকে ইংরেজিতে ক্রিসমাস ডে বলছে কিন্তু শরীয়তের ভাষায় একজন মুসলিম এই শব্দ উচ্চারণ করতে পারে না অনুরূপভাবে খ্রিস্টাব্দ অথবা খ্রিস্টাব্দ শব্দটাও একজন মুসলিমের জন্য প্রযোজ্য নয় এটা আমার ফতোয়া নয় আমি বলি নেই সৌদি আরবের প্রধান মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লা বিন বাজ রাহেমা উল্লাহ বলছেন তোমরা যদি ইংরেজি সন তারিখ উল্লেখ করো তাহলে সেকালে সেক্ষেত্রে বলবে ইসাই সন ইসাই সন ইংরেজি যে তারিখ আমরা ব্যবহার করি ইংরেজি যে সন আমরা ব্যবহার করি এটা ঈসা আলহ সালাতামের জন্ম থেকে এই তারিখ গণনা শুরু হয়েছে আরবি ভাষায় ওনারা মিম লিখে থাকেন আম আলফাইন ওয়াহেদ আলফ ওয়াহেদ শরিন মিলাদি মিলাদি সংক্ষেপে মিম লিখে থাকেন মিলাদি মানে ঈসা আলাহিসাল্লামের জন্ম সন আল্লাহ রাবুল আলমিন ঈসা আলহি সালাতামের নাম ঈসা আলহি সালাতাম বলে উল্লেখ করেছেন আর কোন কোন মাসিহ ঈসা মাসিহ মাসিহ শব্দ ব্যবহার করেছেন কিন্তু ঈসা আলাহিসাল্লামের বিকৃত নাম হল যিশু খ্রিস্ট এটা অমুসলিমদের দেওয়া নাম যিশু খ্রিস্ট এই খ্রিস্টাব্দ যখন আপনি বলবেন তখন ঈসা আলাহিসাল্লামের নাম যে যিশু খ্রিস্ট এই কথাটার আপনি স্বীকৃতি দিলেন অর্থাৎ তাদের দেওয়া বিকৃত নামকে আপনি সমর্থন করলেন ওই জন্য সেই ক্ষেত্রে সজাগ এবং সচেতনতা অবলম্বন করতে হবে ওলামায় হাক্কানি যারা কোরআন এবং সন্ন্যার অতন্দ্র প্রহরী তাদের এক একটা কথা শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই সৌদি আরবের প্রধান মুক্তি শেখ বিন বাজ রাহেমাল্লাহ বলছেন একজন লোক প্রশ্ন করেছেন যে আমাদের জুতা স্যান্ডেল মসজিদে রেখে দেই মসজিদের বাইরে অনেক সময় মানুষের পায়ের সাথে সেই স্যান্ডেল অনেক দূরে চলে যায় একটা আছে গেটের সামনে আর একটা আছে একটু দূরে আমরা কোনো সময় এই স্যান্ডেলটা পায়ে দিয়ে ওই স্যান্ডেলের কাছে গিয়ে ওটা আবার পায়ে দেওয়ার চেষ্টা করি শেখ বিন বাজ রাহিমাল্লাহ বলছে এটা হবে না কেন ওখান থেকে স্যান্ডেলটা নিয়ে ওইটার কাছে যেতে হবে অথবা ওইটা এখানে আনতে হবে এনে একসঙ্গে ডান পা একটা ডান পা বাম পা একটা বাম পা দিয়ে তারপরে পড়তে হবে কেন সমস্যাটা কি এক স্যান্ডেল পায়ে দিয়ে অনেক সময় আমরা এক ঠ্যাং উঁচু করে আস্তে আস্তে সামনে আগায় গিয়ে ওটা পড়ে নিই সমস্যাটা কি শেখ বিন বাজ রাহেমাল্লা বললেন যে এক পায়ের স্যান্ডেল পরে আর আর এক পায়ে খালি এইভাবে হাঁটা নিষেধ যে হাদিসে নিষেধ আছে যে এক পায়ে স্যান্ডেল পরা আর এক পা খালি এইভাবে চলা নিষেধ হচ্ছে দুই এক কদম সমস্যা কি বসে রাসুলের নাফরমানি করে এক কদম হাঁটা যাবে না যে রসুলামের নাফরমানি করে এক কদম হাঁটবার সুযোগও আমার নেই রসুলাম বলছেন হয় দুইটাই খুলে ফেলো আর নয় একটা দুইটাই পরে নাও স্যান্ডেল একটা সিঁড়ে গেছে আর একটা আছে সিরাটা হাতে করে আর যেটা আছে ওটা পায়েই থাকলো চলবে না কেন চলবে না রসুলাম বলছেন এক পায়ে জুতা আর এক পা খালি এইভাবে চলা চলবে না হয় দুটাই খুলে ফেলতে হবে আর নয় দুটাই করে নিতে হবে দুটা পরার যদি সুযোগ না থাকে তাহলে কমপক্ষে একটা যেটা আছে সেটাও খুলে দুইটাই হাতে নিতে হবে বা ব্যাগে নিতে হবে এতটুকু সুখ্যাতি সূক্ষ্ম কথাগুলি তারা জাতির সামনে তুলে ধরেছেন কিন্তু আমাদের দুর্ভাগা আমরা লেখাপড়া না করি ফতুয়া ফারায়েজ মাসলা মাসাইল আরে সৌদি আরবের মুফতি উনি কি জানেন তো সরকারের দালাল নউজুবিল্লাহ জালেক বিশেষ করে যারা যুবক শ্রেণী তাদের ভিতরে এই বিষয়গুলি খুব তীব্রতা দেখা দেয় বন্ধুগণ বলছিলাম যে খ্রিস্টাব্দ আমরা বলতে পারবো না কেন বলতে পারবো না ঈসা আলাহিসাল্লামের নাম যে যিশু খ্রিস্ট এই নামকে আমরা স্বীকৃতি দিতে পারি না কারণ এটা কাফেরদের দেওয়া নাম আল্লাহ পাক বলছেন ওয়াইল قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذني وأمي إلهين من دون الله আল্লাহ পাক হাসরের ময়দানে ঈসা আলাই সালামকে জিজ্ঞেস করবেন হে মরিয়ম তনয় তুমি কি এমন কথা বলেছিলে মানুষকে যে তোমরা আমাকে এবং আমার মাকে তোমরা ইলাহ বলে মেনে নাও বলেছিলে وأنت علام الغيوب প্রভু হে এমন কথা বলার অধিকার আমার নাই ইন কুলতু কুলতুহু ফাকাদ আলিমতাহু তা'লামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক আমি যদি বলে থাকি তা আপনি তো আমার চেয়ে ভালো জানেন এই কথা বলার অধিকার আমার নাই আমি বলিনি কি হবে তখন যারা ঈসা আলাহাল্লামকে তিনজনের একজন বলেছে তারা কুহুরি করেছে নিঃসন্দেহে যারা বলেছে আল্লাহ তিনজনের একজন আল্লাহ তিনজনের একজন একজন মুসলিমের যুবকের সঙ্গে এক অমুসলিম অর্থাৎ নাসারা আমরা খ্রিস্টান শব্দটাও পরিহার করার চেষ্টা করব কারণ খ্রিস্টানটাও খ্রিস্ট শব্দ থেকেই এসেছে যিশু খ্রিস্টর উম্মত হল খ্রিস্টান আর মাসিহ আলাইসালামের উম্মত হল মাসিহি অথবা ইহুদি সরি নাসারা লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু নিঃসন্দেহে তারা কুফুরি করেছে যারা বলেছে আল্লাহ তিনজনের একজন একজন অমুসলিমের সঙ্গে একজন নাসারার সঙ্গে একজন মুসলিমের দ্বন্দ্ব হচ্ছে যুবক জিজ্ঞেস করছে বলছে যে আল্লাহর নবীর নাতি কারবালাতে মারা গেল নির্মমভাবে নিহত হল আল্লাহর নবী প্রিয়তম নাতি হুসাইন রাজি আল্লাহ তালু তো তোমার আল্লাহ কি করলো তোমার আল্লাহ কি করলো নবীন নাতি মারা গেছে কারবালায় আর আল্লাহ ইচ্ছা করলেই তো ফিরাইতে পারতেন আল্লাহ ফিরালেন না কেন নজুবিল্লাম জালে আল্লাহর কোন কাজকে আমরা কেন বলতে পারি না মুসলিম যুবক ছিলেন চৌকুশ তিনি বলছেন যে আল্লাহর বেটাকে ওরা শুলে চড়ায় মেরে ফেললো তাই আল্লাহ ঠেকালে না তো নবীন নাতির জন্য আল্লাহ এত মায়া আল্লাহর বেটা তোমাদের ভাষায় ঈসা আলাইসালাম আল্লাহর ছেলে وقالت النصارى وقالت اليهود زير ابن الله وقالت النصارى مسيح ابن الله ইহুদিরা বলে উজায়ের আল্লাহর ছেলে আর নাসারারা বলে ঈসা আলাহাল্লাম আল্লাহর বেটা এটাকেই বলা হয় এফরাত ও তাফরিত একজনকে আল্লাহর বেটা বানিয়ে দিয়েছে এখন আমরা কি করেছি আমরা আল্লাহ রব্বুল আলমিনের চেয়েও নবীকে বেশি পাওয়ারফুল শক্তিশালী বলছে আল্লাহ জিসকো পাকড়েগা উসকো সোরানে ওলা হয় মোহাম্মদ সাল্লাহ আল্লাহ যদি কাউকে ধরেন তো তাকে ছেড়ে সুরায় ছুটাই নিয়ে আসবেন মোহাম্মদ সাল্লাম আল্লাহ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 দেশে ওহাবি আর সুন্নি এক বক্তা বক্তৃতা করছে আর বলছে বসে ওহাবি মানি ডাকায় ওহাবি মানি চোর ওহাবি মানি মদখোর ওহাবি মানি জেনাকার নৌদুবিল্লাম বলতে বলতে বক্তা বলছেন যে আমি আমার ড্রাইভারকে বলি ওহাবি পেলে গাড়ি চাপাতি মেরে ফেলি এদেরকে ধরার মতো লোক এদেশে নাই এরা যে এমন কথা বলে ডাইরেক্ট মানুষ খুন করার নির্দেশ দেয় এদেরকে ধরার মতো কেউ নেই যারা সহিয়াকি আলেম আলেমলামা তারা একটু উনিশ কুড়ি হলেই তাদের বিরুদ্ধে মামলা হামলা অনেক কিছু হতে থাকে তবে সাল্লাহ বি আহকামিল হাকেমিন আল্লাহ কি মহান বিচারক বিচারক নন সকল বিচারকদের বিচারক বিচারক তোমারও বিচার হবে সেই বিচারের কাঠগড়ায় সেখানে কেউ ফিরাতে পারবে না বলছিলাম যে আল্লাহ জিসকো পাকড়েগা উসকো সোরানেওয়ালা হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ জিসকো পাকড়েগা উসকো সোরানেওয়ালা কই নেই হ্যাঁ মোহাম্মদ যদি তাকে ধরেন তাকে ওটাবার কেউ নেই তাই তো মক্কায় দাস দিতেন উর্দুতে পাকিস্তানে সরি হিন্দুস্তানের ভদ্রলোক নাম হলো আবু উমর ফজলুল ফজলুর রহমান ফজলুল হক আবু আমার ফজলুল হক উর্দুতে দাস দিতেন তো উনি একদিন ওনার দাসে আমরা বসে শুনলাম মক্কায় বাইতুল্লাহের হারামের পাশে উনি উর্দুতে দাস দিতেন তো সেই দাসের মধ্যে উনি বলছেন আল্লাহ জিসকো পাকড়েগা উসকো সোরানে वाला है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मोहम्मद जिसको पकड़ेगा उसको सुराने वाला है पीर जी बोलो यहां भी बोल दो बाकी क्यों रहते हो यहां भी बोल दो कि जिसको मोहम्मद सल्लम पकड़ेगा उसको सुराने वाला है ठाकुर जी তোমারে পীর নে কিয়া করেগা পীর কি করবে পীর মোহাম্মদ সাল্লা সাল্লামকে যে যিনি মোহাম্মদ সাল্লাম যাকে ধরবেন পীর সাহেব তাকে সারাই নিয়ে আসবে জাহাজ নিয়ে আসবে যে লোক বলে আল্লাহ নবী বলেন তার মেয়ে ফাতেমা রাজি আল্লাহ তালাকে ফাতেমা ইয়া ফাতেমা বিনতি মোহাম্মদ সালিনী মিম্মা আলী মাছিফ এই দুনিয়াতে বেঁচে থাকতে আমার সম্পদ থেকে তোমার যা চাওয়ার তাই চেয়ে নাও বিচারের মাঠে বাপ হিসাবে তোমাকে কিছু করবার নাই আমার বাপ হিসাবে তুমি আমার কন্যা প্রিয়তম কলিজার টুকরা নয়নের পুতুলি তোমার জন্য আমার কিছু করবার নাই আল্লাহ আকবর নবী সাল্লাম কিছু করতে পারবেন তাহলে আমরা যে সব পীর ধরেছি তারা কি করবেন আল্লাহ রাব্বুল আলমিন হাসরের ময়দানে ঈসা সাল্লামকে জিজ্ঞেস করবেন তাকুল তালিত তাহেদন আম তাকুল নাসে তাহেদনি ও ইলাহাইনি হে তুমি কি এটা বলেছিলে ওদেরকে বলেছিলে নাকি ওরা তো তোমার উম্ম অনুসারী ঈসা সাল্লাম বলবেন আমি তো এগুলি সম্পর্কে কিছু জানি না কুল্লুন ইয়াদ্দাই অসলাম বিলাইলা ওলাইলা তুকির দেখ প্রত্যেকেই বলে লাইলার সঙ্গে আমার ভালোবাসা আছে লাইলা বলে আমি ওদেরকে চিনি না আলাহ সাল্লাম বলবেন আমি ওদেরকে চিনি না আব্দুল কাদের জিলানি রাহিমাল্লাহ বলবেন আমি ওদেরকে চিনি না সারা জীবন সেরেক বেদাতের বিরুদ্ধে সংগ্রাম করেছি আর তারা আমাকে নিয়ে সেরেক করেছে আমি জানি না যত বড় পীর আর বুজুর্গ হোক না কেন তারা যদি অনুমতি না দিয়ে যান তাহলে তাদেরকে ধরবার কোন উপায় থাকবে না إذ تبرع الذين اتبعوا من الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منا فنتبرأ منهم كما تبرأوا منا وكذلك يريهم أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار ছোট হাফেজ মুসকি মুসকি হাসছে কেন আয়াত ভুল হলো নাকি إذ تبرأ الذين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 এখন খোদবা আমরা না দিলেও চলবে আমরা আশা করি আমাদের এখান থেকেই ক্ষতির তৈরি হবে ইনশা আল্লাহ টাকা পয়সা আপনারা এদিক ওদিকে দেন আল্লাহর কসম করে আবার বলছি আল্লাহর দোহাই লাগে কোন বেদাতি প্রতিষ্ঠানে একটি টাকাও দেবেন না বেদাতি প্রতিষ্ঠানে টাকা দেওয়া মানে হল ইসলামকে ধ্বংস করার কাজে সহযোগিতা করা যারা আপনার টাকা খেয়ে আপনার পয়সা খেয়ে আপনার বিরুদ্ধে খোদবা দেয় জামাটা দিয়েছেন এক ভদ্রলোক দিনী ভাই ওনারই জামা গাই দিয়ে ওনার বিরুদ্ধে খোদবা দিচ্ছে আর ওনাকে বলছে ইহুদির দালাল এদেরকে তারা কি আশা করা যায় যাদের নীতি নৈতিকতা কিছু নাই বলছি এই যে আমাদের প্রতিষ্ঠান মাশাল্লাহ আর এটাই হলো ইসলামের রীতি হঠাৎ যদি কোনটা আটকে যায় সেটা জেনে নিয়ে তারপরে বলতে হবে গায়ের সোরে বানাওয়ার কথা বলে যাওয়ার সুযোগ আমার আপনার পৃথিবীর কারো নেই এটা কি লজ্জাস্কর বিষয় না মক্কার ইমাম পঁচিশ হাজার পঁচিশ লাখ মানুষের ইমাম পঁচিশ লাখ মানুষ আর পৃথিবীতে কোটি কোটি মানুষ লাইভ দেখতে পাচ্ছে ইমাম যদি সালাতের মধ্যে ভুল করে সালাতের মধ্যেই লুকমা দিতে হবে সেখানে আল্লাহর কোরআনের মর্যাদা অনেক বেশি সালাতের মর্যাদা অনেক বেশি এত বড় ইমাম লুকমা দিলে যদি ইমাম সাহেবের মান সম্মানে ক্ষতি হয় আল্লাহর কোরআনের সামনে পৃথিবীর কারো মান সম্মান দেখার সুযোগ নেই আল্লাহ আকবর এটা আমাদেরকে ইসলাম শিখিয়েছে রসুল্লাহাম নিজে বললেন যে আমার যদি সলাতে ভুল হয় তাহলে তোমরা বলে দিও ফাজা কিরুনি হাই নাসি তু ফাজা কিরুনি যদি আমি ভুলে যাই তাহলে আমার স্মরণ করে দিও সুবান আল্লাহ বলে লুকমা দিও রসুল্লাহাম শিখিয়েছেন ভুল হলে সংশোধন করে দিও লোকমা দিও লোকমার বিধান জারি হয়েছে সেখানে পুরান ঢাকার এক ঘটনা শুনেছিলাম আল্লাহ তাদেরকে রহম করুন এদায়ত দান করুন ইমাম সাহেব মাগরীবের সালাদ দুরাকাত পরে সালাম ফিরিয়ে দিয়েছে হয় এক মুক্তাদি পিছনে দাঁড়াবে আবে হালা ইমাম সাহ কোসা আবে হালা ইমাম সাহ নামাজ পড়াইবেন তিন রাখাত দুই রাখাত পরে সালাম ফিরাইলেন নামাজের মধ্যে বিবির কথা ইয়াদ হে তিনিও মুক্তাদি তিনিও কথা বলেন ইমামের সঙ্গে শালীনতার একদম শেষ প্রান্তে পৌঁছে গেল শালীনতাহীনতার শেষ প্রান্তে পৌঁছে গেল ইমাম সাহেব উঠে দাঁড়িয়ে বললেন আপনাদের চাকরি আমি নিয়েছিলাম আপনাদের চাকরি ফেরত দিয়ে আমি চলে গেলাম বাড়িতে সাথে সাথে সালাম ফিরিয়ে দিয়ে সালাদ সমাপ্ত করে বলেন আপনাদের চাকরি আমি নিয়েছিলাম আপনাদের চাকরি ফেরত দিয়ে আমি চলে গেলাম বন্ধুগণ মানুষের ভুল হবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের দেশের মানুষের ভুলকে স্বীকার করে নেওয়ার প্রবণতা খুবই কম মনে করে যে ভুল স্বীকার করে নিলেই জেলখানা থেকেই দেশের বরেণ্য আলেমে দিন তিনি বার্তা পাঠিয়ে বলেছেন যে ভুল সংশোধনের মধ্যে সফলতা আছে ভুল সংশোধনের মধ্যে সফলতা আছে ভুল সংশোধনের মধ্যেই হল সফলতা আরব বিশ্বের কোন আলেমের কোন জায়গায় যদি ভুল হয় সেটা যদি কেউ বলে দেয় তারা দোয়া করে বলে জাজাক আল্লাহ খায়ের আল্লাহ পাক তোমাকে উত্তম জাজা দান করুন আর আমরা কি করি আমার দেশে নিয়ম এই তুই বেশি মাতবর হয়েছিস ভুল ধরস আমার হ্যাঁ ভুল ধরস বড় হুদুরের ভুল ধর তারপরে মা কেতাবে লেখা আছে কেতাবে লেখা আছে গ্রেফতানি খাতায় বুজুর্গা খাতাস ফার্সি ভাষায় লেখা আছে আপনি তো বাংলা ভাষার জন্য আন্দোলন করেছেন কিন্তু ফার্সিতে লিখে রাখছে তার মানে তার মানে গিফট প্যাকেটের ভিতরে কি যে দিয়েছে সাইয়ার মাটি আপনি তো জানেন না কিন্তু উপরের পেপারটা তো সুন্দর ফার্সি ভাষায় যখন এই লোক বলছে তখন তো আপনি মনে করছেন না জানি কোন মহান কথা গ্রেফতানি খাতায় বুজুর্গা বুজুর্গদের ভুল ধরাটা খাতাস এটাও ভুল মানে বুজুর্গদের ভুল ধরাটা ভুল বুজুর্গদের ভুল ধরা হারাম ধরা যাবে না গ্রেফতানি খাতায় বুজুর্গা খাতাস্ত এই প্রবাদ ওই সমস্ত অন্ধ মুকাল্লিকদের কাছে আছে বলছিলাম ইস্তাবার আল্লাদিনে তুবেউ মিনাল্লাদিনে তাবেউ ও রাউল আজাব ও তাকাত বিহিমুল আসবাব স্মরণ করো সেই সময়ের কথা যখন মুরিদরা পীরদের কাছ থেকে সম্পর্কহীনতা ঘোষণা করবে মুরিদগণ পীরের থেকে সম্পর্ক ছিন্ন ঘোষণা করবে সাধারণ জনগণ যোগী সন্ন্যাসী ঠাকুর পুরোহিত মহাদেব তাদের কাছ থেকে সম্পর্ক ছিন্নতা ঘোষণা করবে সাধারণ জনগণ লিডারদের কাছ থেকে সম্পর্কহীনতা ঘোষণা করবে আজাব আর আজাব দেখতে পাবে বিহিমুল আসবাব কোন অবলম্বন আজকে আর নাই সব পথ বন্ধ হয়ে গেছে কয়লু লাউ আন্না কার্রাতান ফানা তাবাররাউ মিনহুম কামা তাবাররাউ মিনলা যদি আমরা পৃথিবীতে ফেরত যেতে পারি আবার তোমরা আমাদের কাছে এসে দেখো তোমাদের থেকেও সেদিন আমরা সম্পর্ক ছিন্ন করব যেইভাবে আজকে আমাদের বিপদের মুখে ফেলে তোমরা চলে গেলে নেতা চলে যাবে জনগণকে রেখে যেই নেতার কথায় মানুষের মুসলিমদের রক্ত আল্লাহর জমিনে প্রবাহিত করেছ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যথার্থই বলেছেন তুমি মুসলমানের ছেলে কার লাগিয়া জীবন দিলে রক্ত দিলে ঢেলে জীবন দিলে রক্ত দিলে কার লাগিয়া কোন সে দলে প্রশ্ন তোমার ইসলামী দল ঐক্য কেন নয় তাই বলি কি চাইবে তুমি বাতিলের বিজয় তুমি মুসলমানের ছেলে কার লাগিয়া জীবন দিলে রক্ত দিলে ঢেলে তুমি মুসলমানের ছেলে কার কথায় জীবন দিলে আমার জীবন মরণ সালাসিয়াম হজ জাকাত ইবাদত বন্দী সব তোমার জন্য আল্লাহর দেওয়া রক্ত আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে আহলাদি যুব সংঘের স্লোগান হে যুবক তোমার শরীরের রক্ত আল্লাহর দেওয়া আমানত আসো তা ব্যয় করি আল্লাহ নির্দেশিত পথে আল্লাহর দেওয়া পথে আল্লাহর দেওয়া আমানত ব্যয় করি ইসা আলহিসালামকে আল্লাহ পাক জিজ্ঞেস করে তুই বলেছিলি আমরা অনেক সময় ছেলেকে মারি প্রতিবেশী ছেলে আমার ছেলেকে মেরেছে তাই আমার রাগ উঠেছে তুই গেলি কেন তুই তো ভাঙিস বলছে গেলি কেন ভাঙলি কেন আমি ভাঙি নেই আরে ভাঙলি কেন ভাঙলি কেন মানে ওর রাগটা এর উপরে ঝাড়া ওয়াইদাল মাউদাত সুইলাত বিআই দাম্বিন কুতেলাত আল্লাহ পাক জিজ্ঞেস করবেন সেই বাচ্চা নবজাতক শিশু যাকে জীবন্ত হত্যা করা হয়েছিল হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন ওয়াইদ আল মাউদাত কোতেলাত এই তোর বাপ তোকে মেরেছিল কেন রে এ তোর বাপ তোকে জীবন্ত দাফন করেছিল কেন এটার মানে নির নিরপরাধীকে জিজ্ঞেস করার মানে হলো অপরাধীর জিজ্ঞাসা ভয়াবহতার প্রমাণ প্রতিবেশীর ছেলে আমার ছেলেকে মেরেছে রাগের চোটে আমি আর মারতেছি আমি যাস কেন ওখানে এই রাগ কিন্তু ছেলের উপর নয় এই রাগর উপরে ওকে মারতে পারি না দেখে আল্লাহ তো ক্ষমতাবান কিন্তু আল্লাহ পাক সবাইকে শাস্তি দেবেন যার তার পাওনা অনুযায়ী কিন্তু নিষ্পাপ শিশুকে যখন জিজ্ঞেস করবেন ওয়াইদাল মাউদাতু সোয়েলাত যারা দাফন করেছিল তাদের অবস্থা কি হবে এবার বলতে ঈসা আলাহাল্লামকে আল্লাহ জিজ্ঞেস করবেন ঈসা আলাহাল্লাম ভয়ে থরথর করে কাঁপবেন আর বলবেন এন কোন তো কোন তো ফাঁকাদা আলিম তাহু আমি যদি বলেছি আল্লাহ আপনি তো তা আমার চেয়ে ভালো করে জানেন আমার অন্তরের ভিতরে যা আছে সব তো আপনি জানেন ওলা আলামু মাফি নাফসেক আর আপনার ভিতরে যা আছে তা তো আমি জানি না আপনার মনের খবর আমার জানার ক্ষমতা নাই তা আলামু নাফসি ওয়ালা আলামু মাফ ওয়ালা আলামু মাফি নাফস ওয়ান্তাল্লামুল গয়ব আপনি হলেন গায়েবের ভেদের মহাজান্তা আপনি গায়েবের ভেদের খবর সব জানেন পাথরের ভিতরে কি আছে তা আপনি জানেন গভীর সাগরের তলদেশে কি আছে তা আপনি জানেন আমার মনের খবর আপনি জানেন আল্লাহ আমি এগুলি বলি নাই আমার বলার এই অধিকারও আমার নাই আমি বলি নাই ঈসা আলহ সালাম পৃথিবীর বুকে সবচেয়ে বড় পাওয়ারফুল মজেজাবান নবী ছিলেন যাকে আল্লাহ পাক মুর্দা জিন্দা করার ক্ষমতা দিয়েছিলেন মুর্দা জিন্দা করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলমিন ইসা আলী সালাতামকেই দিয়েছিলেন বুখারিতে লম্বা ঘটনা এসেছে একজন যুবক খন্দকের পরীক্ষা খনন করছিলেন বোখারির হাদিস বলছেন খন্দকের পরীক্ষা খনন করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন বলে যে আমি নতুন বিয়ে করে এসেছি তো তা আমি একটু বাসায় যাই আমাকে একটু ছুটি দেন আল্লাহ নবীকে বললেন যে আমাকে ছুটি দেন আমি পরীক্ষা খননের কাজ একটু রেখে বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে একটু দেখা করে আসি কেবল বিয়ে করে নববধূ বাসায় রেখে মাঝে মাঝেই বলেছি আবারও বলি এখানে দলিল হলো মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি বা আপনার অধীনস্থ যারা আছে তারা যদি বিয়ে শাদী করে কেবল বিয়ে করে এসেছে যুবক মানুষ বাড়িতে বারবার যেতে হয় প্রয়োজনে দু একদিন ছুটি বানায় দেওয়া প্রয়োজনে একটু যেতে সুযোগ করে দেওয়ার দলিল হলো এই জায়গায় রসুলাম বলে যাও তোর বল্লমটা হাতে নিয়ে যাও বল্লম হাতে নিয়ে সাহাবি গেলেন যাওয়ার পরে দেখলেন স্ত্রী বাড়ির বাইরে দাঁড়ানো সাহাবিদের গায়েরা এত বেশি ছিল যে আমার স্ত্রী বাইরে দাঁড়ায় কি করে বল্লম তুলেছে মারার জন্য স্ত্রী বলছে স্বামী আমাকে মেরো না বাড়ির মধ্যে যায় দেখো কি ভয়ানক অবস্থা বাড়ির ভিতরে গিয়ে দেখতে পেলেন যে একটা সাপ বিশাল একদম বিছানার উপরে গোল হয়ে শুয়ে আছে আর হিস হিস করতে ফসফস করতেছে থানা তুলে বসে আছে ওই দেখে ওই মহিলা বাড়ি থেকে বেরিয়ে চলে এসছে সাহাবি মহিলা সাহাবি সাহাবি বল্লম দিয়ে সাপকে এফর ওফর করে দিলেন সাপের পিঠে মারলেন সাপের ওই পার দিয়ে বল্লমের আগা বেরিয়ে গেল এই বল্লমটা সাপ সহ মাটিতে পুঁতে রাখলেন সাপ উথল পাতল করতে লাগলো মহিলার সাহাবি বলছেন আমার স্বামী আগে মারা গেলেন নাকি সাপ আগে মারা গেলেন বুঝতে পারলাম সাপও মরলো আমার স্বামীও মারা গেল রসুলামের কাছে খবর এলো শোকের সায়া নেমে এলো সাহাবাই কেরাম বলেন এখানে মাটি খুঁড়তেছিল এখনই নতুন বিয়ে করেছে স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য গেল স্ত্রীর সঙ্গে দেখা হলো না তিনি ইন্তেকাল করলেন হে আল্লাহ নবী আমাদের এই ভাইকে একটু জিন্দা করার ব্যবস্থা করে দেন আমাদের ভাইয়ের মনের মধ্যে কত আবেগ স্ত্রীর সাথে দেখা করার জন্য সে গেছে বাড়িতে স্ত্রীর সঙ্গে একটু ভালো মন্দ কথা বলার সুযোগও পেল না একটু জিন্দা করার ব্যবস্থা করে দেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন আমার ভাই ইসা রুহুল্লাহকে আল্লাহ মুর্দা জিন্দা করার ক্ষমতা দিয়েছিলেন এই ক্ষমতা পৃথিবীর আর কাউকে দেন নাই কিন্তু ওই যে অমক পীর সাহেব পারেন মুর্দাকে জিন্দা করতে হে বৎস আমার নির্দেশে জিন্দা হও ওর দাদা তো ছিল মূর্খ লেখাপড়া জানত না ওর বাপ ছিল মূর্খ লেখাপড়া জানত না কিন্তু তারা মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে এসেও এখনো সেই কথা কেতাবে থাকে কি করে আমার বুঝে ধরে না বাপ ভুল করতে পারে দাদা ভুল করতে পারে মূর্খ মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবেন যারা কোরআন হাদিস বোঝে কম তাদের হিসাবও হবে কম কিন্তু তোমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়ি ঢাকা আলিয়ার ব্রিলিয়ান ছাত্র তাদেরই বংশের লোকেরা ঢাকা আলিয়ার ব্রিলিয়ান ছাত্র তারা একদম এদেশের সুপার স্টার এলমি জগতে মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে আসার পরেও বাপদাদার কেতাবের মধ্যে এই জঘন্য মিথ্যাচার থাকে কি করে এটা আমাদের বুঝে ধরে না কারণ ব্যবসা তো মাটি হয়ে যাবে এই কথা মেনে নিলে ব্যবসা মাটি হবে ব্যবসাটা সারা যাবে না বলছিলাম ইসা আলাইসাল্লামকে আল্লাহ মুর্দা জিন্দা করার ক্ষমতা দিয়েছিলেন এত বড় জলিলুল কাদার নবী ঈসা আলহিসাল্লাম যাকে আল্লাহ পাক জেন্দা উঠাই নিয়েছেন আসমানে ঈসা আলাহামের উম্মতকে আল্লাহ পাক শুকরে পরিণত করে দিয়েছিলেন ঈসা আসলামের উম্মতকে আল্লাহ শুকর বানিয়ে দিয়েছিলেন দাউদ আলাহামের উম্মত বানর হয়েছিল ঈসা আলাহামের উম্মত শুকরে পরিণত হয়েছিল উম্মত এসে ঈসা আলাহ সাল্লামকে বললেন তোমার প্রভু কি পারবেন কোরআন আয়াত বলছি তর্জমা আয়াত করে ফেরে তর্জমা করতে সময় বেশি লেগে যায় তোমার প্রভু কি পারবেন যে আসমান থেকে একটা দস্তরখান নাজিল করবেন আর আমরা আসমানি দস্তরখানের খানা খাবো তারপরে তোমার উপর ইমান আনবো ঈসা আলাইসাল্লাম বললেন আল্লাহ রব্বানা আনসিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন ওয়ারজুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন হে প্রভু আপনি আসমান থেকে একটি দস্তরখান নাজিল করুন খানা ভর্তি খানা ভর্তি দস্তরখান নাজিল হল আল্লাহ পাক বলেছিলেন তোমার উম্মত যদি এত বড় মজেজা দেখার পরেও যদি অস্বীকার করে বেইমান হয় তাহলে এমন শাস্তি দেব পৃথিবীর কাউকে শাস্তি দেওয়া হয়নি ইসার সাল্লাম তার উন্মতের জন্য এই মজেজা দিলেন মজেজার দস্তরখান থেকে খাবার খাওয়ার পরে তারা বললো যে এতদিন জাদু তুমি দুনিয়ায় করেছো এখন আসমানও জাদু চলে তোমার আসমান থেকে জাদু করে কিভাবে খাবারটা নিয়ে চলে আসে তুমি আল্লাহ পাক বললেন ঈশা এখন উপায় কি আমার তো ঘোষণা তো এটাই যে আমি দিব অস্বীকার করলে তার শাস্তি এমন দৃষ্টান্তমূলক শাস্তি ঈসা সাল্লাম বললেন ঈসা সাল্লাম আল্লাহর কাছে বললেন ইন তুয়াদ্দিবহু ফাইন্নাহুম ইবাদুক ওয়ান তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গাফুরুর রহিম হে আল্লাহ ইন্তুয়াদ্দিবুহুম ফাইন্নাহুম ইবাদুক প্রভু হে তুমি যদি তাদেরকে শাস্তি দাও তারা তো তোমারই বান্দা ওরা আমার কেউ না ওরা আমার কেউ না ওরা তোমার বান্দা দিব তোয়াদ্দিবুহুম তুমি যদি তাদেরকে আজাদ দাও তাহলে তো তারা তোমার বান্দা আর তাদেরকে যদি ক্ষমা করো তাহলে তুমি হলেন ক্ষমাশীল এবং দয়াময় তুমি ক্ষমা করতে পারো শাস্তি দিতে পারো এটা তোমার ইতিহার আল্লাহ তোমার বান্দাকে শাস্তি তুমি কি করবা وانا عبدك وانا لهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي ابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت প্রভু হে তোমার নিয়ামত আমি স্বীকৃতি দিচ্ছি আমার পাপেরও স্বীকৃতি আমি দিচ্ছি তুমি নিয়ামত দিয়েছিলে চোখ দেখার জন্য সেই চোখ দিয়ে আমি নাফরমানি করেছি নিয়ামত দিয়েছিলে কান শোনার জন্য সেই কান দিয়ে নাফরমানি করেছি নিয়ামত দিয়েছিল হাত এই হাত দিয়ে কাজ করার জন্য এই কাজ হাতে অপকর্ম আমি করেছি নিয়ামত দিয়েছিল আমাকে যৌবন সেই যৌবনকে আমি অবৈধ পথে ক্ষয় করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি ছাড়া ক্ষমাকারী কেউ নেই হে আল্লাহ আমি তোমার বান্দা আমি অসহায় আজকে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে বা বড়দিন এটা পালন করা যেমন আরাম শরীয়ত গর্হিত কাজ এই উপলক্ষে কাউকে বার্তা পাঠানো মেসেজ পাঠানো অভিনন্দন জানানো সব নিষেধ কোনটাই চলবে না বন্ধুগণ এখান থেকেই চালু হয়েছে ওরা বড়দিন পালন করে আর সনাতন ধর্মের লোকেরা শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী পালন করে আর আমাদের মুসলিম উম্মতের এক শ্রেণীর মুসলিম নামধারী তারা রসুল্লাহ ইসলামের ঈদে মিলাদুন্নবী পালন করে থাকে ঈদে মিলাদুন্নবী মুসলিমদের মধ্যে আরেকটি ঈদ চালু করে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ আলিয়া আকমাল তুলাকুম দিন আকম واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا আজকের দিনে ইসলাম পূর্ণ হয়ে গেল আলিয়ামা আকমাল তুলাকুম দিনাকুম ও আত্মাম তো আমার নিয়ামতকে তোমাদের উপর সম্পন্ন করলাম ও রাজি তুলাকুমুল ইসলাম আদিনা ইসলাম আসার পরে পৃথিবীর কারো কোনো কথা মানবার সুযোগ নেই আমাদের দেশে অনেক আলেমালামা বলে থাকেন রসুলের জামানায় সাহাবাহিকের হাদিস মানতেন এখন ফেতনার জামানায় এখন মাঝহাব না মানলে হবে না এখন যদি মাঝহাব মানা লাগে কিয়ামতের আগে ঈসা আলাহিসাল্লাম আসবেন উনি কোন মাঝহাব মানবেন ঈসা আলাহিসাল্লাম কোন মাঝহাব মানবেন কিয়ামতের আগে তিনি আসবেন কোন মজাব মানবেন হানাফি সাফি কিহাম বলি কোন মজাব মানবেন কিয়ামতের আগে এসে তিনি যেই মাঝাব মানবেন সেই মাঝাবের নাম হল মোহাম্মদী মাঝহাব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া ছাড়া তার কোনো গত্যান্তর থাকবে না তাওরাতের পাতা নিয়ে ওমর ফারুক রাজিয়াল পড়ছিলেন রসম রেগে গেলেন শেষ পর্যায়ে তিনি বললেন হে ওমর এই তাওরাত যার উপরে নাজির হয়েছিল সেই মুসা কালিমুল্লাহ যদি আজকে দুনিয়াতে ফিরে আসে তাহলে আমার অনুসরণ অনুকরণ ছাড়া তার দ্বিতীয় কোনো উপায় থাকবে না তাহলে নবী যদি নবীর অনুসরণ করতে বাধ্য হয় তা আমি আপনি কে আজকে আল্লাহ নবীর শরীয়ত আসার পরে তারপরে যদি আমরা শরীয়ত মানি কালকে না দিন বলছিলাম এক প্রোগ্রামের মধ্যে বলছি তাজিমি সেজদা জায়েজ আছে মাজারপন্থীরা বলছে মাজারপন্থীরা বলছে তাজিমি সেজদা জায়েজ আছে দলিল আল্লাহ পাক বললেন ফেরেস্তাদের ওয়াইল কয়লা রব্বুকালিল মেলা ইকাতে ইন্নি জাহিলুন ফিল আর্দে খালিফা তাজিমি সেদ্ধা জায়েদ কারণ আদম সাল্লামকে শ্রদ্ধা করার নির্দেশ আল্লাহ ফেরেজ তাদেরকে দিয়েছে তা আমি বললাম যে ঠিক আছে তাহলে ভাইয়ের সাথে বোনের বিয়ে দাও না কেন ভাইয়ের সাথে বোনের বিয়ে দেওয়া লাগবে না আদম আলাহামের সন্তান কি হতো আর এক জায়গায় অন্য মানুষ তো ছিল না তখন বিয়ে দিত কার সাথে ভাই আর বোনের বিয়ে হতো কিন্তু জোড়া ভেঙে এখন জোড়া ভেঙে ভেঙে ভাইয়ের সাথে বোনের বিয়ে দাও না না না এটা আমাদের শরীয়তে যায় নাই ওটা আদম আলাহিসাল্লামের শরীয়ত তাহলে তাজিমি সেদা কার শরীয়ত তাজিমি সেদাটা কার শরীয়ত ক্ষমতা যার নাই তার মূর্তি ভাঙার অধিকারও নাই কিন্তু এক শ্রেণীর আলেম বলছেন যে ইব্রাহিম আলাহাল্লাম মূর্তি গুড়িয়ে দিয়েছিলেন অতএব আমিও মূর্তি গুড়িয়ে দেব ইব্রাহিম আসলাম তো ক্ষমতা ছিল না ইরাকের কালে দিয়া শহরে ইব্রাহিম আসলামের ক্ষমতা ছিল তিনি কি প্রেসিডেন্ট ছিলেন না তাহলে মূর্তি গুড়িয়ে দিব আপনি ইব্রাহিম আলাহামেরটা দেখলেন আমাদের নবীটা দেখেন না কেন আমাদের নবী যে মক্কায় ১৩ বছর থাকলেন কাবা ঘরের একটা মূর্তির গায়ে হাতও দেননি মদিনায় গেলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হল সেখান থেকে বাহিনী নিয়ে মক্কায় আসলেন মক্কা বিজয় করলেন মক্কার মালিকানা মক্কার শাসন ক্ষমতা রসুলের হাতে যখন আসলো তখন তিনি বললেন অকুল জাল হাক ওজাহাকাল বাতিল হক এসেছে বাতিল বিদরিত হয়ে গেছে তাহলে আপনি কি ইব্রাহিম আসলাম শরীয়ত মানবেন না এখানকার আমার নবীর শরীয়ত মানবেন এইটুকু বিদ্যা বুদ্ধি যেসব আলেমার নাই তারাও জাতির নির্দেশনা দিচ্ছে আর তারা হলো বড় বক্তা ভালো করে শুনে রাখবেন অন্য শরীয়তের যেই সমস্ত বিধান অন্য নবীর সেই বিধান যদি আমার নবীর শরীয়ত অনুমোদন করে তাহলে সেটা বৈধ আর যদি অনুমোদন না করে তাহলে সেটা অবৈধ রসুলাম ইব্রাহিম আলাহাল্লাম মূর্তি ভেঙে কালেদিয়া থেকে হিজরত করলেন কিন্তু আমার নবী মূর্তি ভেঙে মক্কা থেকে হিজরত করেননি মূর্তি ভাঙতে হবে ভাঙার নির্দেশ দিবে কিন্তু কে যার ক্ষমতা আছে তিনি নির্দেশ দিবেন রসুল্লাহ সাল্লাম দেশের প্রেসিডেন্ট তার হাতে সমস্ত শাসনভার তিনি আলী রাজি আল্লাহ তালাকে বলেন কোন উঁচু কবর থাকবে না সব মাটিতে মিশিয়ে দাও কোন মূর্তি থাকবে না সব গুড়িয়ে দাও নির্দেশ দিচ্ছেন কে প্রেসিডেন্ট ক্ষমতাবান যার অধীনস্থ সমস্ত রাষ্ট্র চলছে তিনি নির্দেশ দিচ্ছেন তার অধীনস্থ একজন সাহাবিকে আপনি যদি দেশের কোনদিন প্রেসিডেন্ট হন তাহলে আপনি আপনার মন্ত্রীকে বলেন মূর্তি প্রতি সব ভাঙে ঘুরে ফেল কিন্তু আপনি এখন ওয়াজের স্টেজ থেকে মূর্তি ভাঙার নির্দেশ দেন বা বলেন এটা বলার এখতিয়ার আমার আপনার কারো নেই এই এইটুকু প্রতিবাদ অবশ্যই করতে হবে প্রতিবাদেরও স্তর আছে প্রতিবাদের স্তর হল তিনটি এক নাম্বার হল মানরামিনকুম মুনকারান ফালি গৈর হুবিয়া দেহি হাত দ্বারা প্রতিবাদ করবে এর যদি ক্ষমতা থাকে ওয়াইল্লাম ইস্তাতে ফাবে লিসানিহি জবান দিয়ে প্রতিবাদ করবে ওয়াইল্লাম ইস্তাতে ফাবে কালবিহি মন্ত্রে প্রতিবাদ করবে তাহলে প্রতিবাদ তো সবচেয়ে প্রথম প্রতিবাদ যারা করেছে তারা হল আল্লাহ এই সরকারের আগের সরকারের আমলে মহতারাম আমির জামাত professor doctor Asadullah Galib sir Rajshahi ইউনিভার্সিটির ডিপার্টমেন্টাল চেয়ারম্যান কিন্তু ডিপার্টমেন্টাল চেয়ারম্যান হওয়া সত্ত্বেও তার অফিসে তিনি ওই ছবি লটকান নেই স্বামী এবং স্ত্রী দুইজনের ছবি একসাথে লটকানোর নির্দেশ তখন এসেছিল ছবি লটকালেন না শুরু হয়ে গেল দ্বন্দ্ব তিনি তখন বই লেখলেন ছবি ও মূর্তি ছবি ও মূর্তির বই লেখার ইতিহাস হল এই জায়গায় আহলাদিসরাই সর্বপ্রথম এই সমস্ত মূর্তি ছবি তারপরে বেদি মাজার কবর এগুলির বিরুদ্ধে এত বেশি বলা বলি করে অন্যরা ততটা করে নেই এখন বলছে আহলাদিসরা সরকারের দালাল ওরা বলে না ওরা বলার ভয় পায় বলতে জি না আমার ভাই শায়েক আব্দুল রাজাক বিন ইউসুফ এমন কোন বক্তৃতা নেই যে সমস্ত বক্তৃতায় এই ছবি মূর্তির বিরুদ্ধে তার বক্তৃতা নেই অধিকাংশ বক্তৃতার মধ্যেই এদেশে এই সবচেয়ে আর মহতারাম আমিরি জামাত যখন মুরালের নামে মূর্তি স্থাপনের প্রথম পরিকল্পনা বা কথা চলছে তখন থেকে তিনি প্রথম খোদ্বায় প্রতিবাদ জানিয়ে দিয়েছেন তারপরে ওমা বালাক আমাদের আর কিছু বলবার নেই আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হল যে পূর্ববর্তী শরীয়তের নির্দেশ যদি আমার শরীয়তের সঙ্গে মিল হয় তাহলে আমি সেটা মানব আর আমার শরীয়তে যদি সেটা নিষেধ হয় তাহলে সেটা আমি বর্জন করব আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ক্ষমতা যখন পেলেন তখন মূর্তি ভাঙলেন আদম সাল্লামের তাজিমি শ্রদ্ধা যদি আমার শরীয়তে জায়েজ হতো তাহলে জুরা ভেঙে ভাইয়ের সঙ্গে বোনের বিয়েটাও জায়জ হতো একটা মানে আর একটা মানে না বন্ধুগণ তাই আসুন আমরা কোরআন সুন্না ভিত্তিক জীবন গঠন করি কোরআন সুন্নাই হল সর্বের সর্বা কিন্তু কোরআন সুন্নার নির্দেশ কতটুকু কোন জায়গায় কার জন্য কতটা প্রযোজ্য সেইটুকু আমাদের বিবেচনার বিষয় আল্লাপাক তৌফিক দান করুন আল্লাহ আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين